যুগ নামে আখ্যায়িত কিন্তু আমরা যদি পর্যালোচনা করি সেই জাহিলি যুগে যে সমস্ত কাজ সংঘটিত হতো বর্তমানের সভ্যতা নামের জাহিলি যুগে তার চেয়ে অনেক বেশি সংঘটিত হচ্ছে আপনারা জানেন এই সভ্যতার যুগ দাবিদার লোকেরা বাসের ভিতরে বসে একটা নিরীহ নারীকে পালাক্রমে ধর্ষণ করে হত্যা করেছে আপনারা জানেন এই লোকগুলোই আবার এদেশে পর্যায়ক্রমে একের পর এক নারীকে ধর্ষণ করছে মাকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাপকে বেঁধে রেখে তার সামনে তার যুবতী মেয়েকে ধর্ষণ করার রেকর্ড রয়েছে এদেশে কোন জাহিলি যুগে এর কোনো প্রমাণ পাওয়া যাবে না ভাইরা আমার আপনারা জানেন সেই জাহিলি যুগেও যে সমস্ত অন্যায় সংঘটিত হতো তার বিরুদ্ধে সোচ্চার হয়ে মক্কার একদল যুবক হিলফুল ফুজুল গঠন করেছিলেন যারা অন্যায়ের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিজ্ঞা করেছিল আর বর্তমান সভ্যতার যুগে মানুষেরা কেবল প্রতিবাদ আর বিবৃতির মাধ্যমে শেষ করে দেয় আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মডেল যদি পৃথিবীর মানুষকে শান্তি দিতে চাও যদি জাহিলিয়াতকে দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমাদের জন্য মডেল এবং উত্তম আদর্শ হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আল্লাহ সুবাহ এই আয়াতটি নাজেল করেছেন সুরায় আহজাব তেত্রিশ নম্বর সুরার একুশ এবং বাইশ নম্বর আয়াতে আমি আজকে সিরাতুন নবী নিয়ে আলোচনা পেশ করছি না ইনশাআল্লাহ সামনে ধারাবাহিক ভাবে সিরাতুন নবীর উপর আলোচনা হবে আল্লাহ তালা যদি তৌফিক নায়েত করেন আজকের ওই বিষয়তে আলোচনা হবে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম দুনিয়ার সমস্ত জাহালতকে নির্মূল করার জন্য সমস্ত জাহালতকে ধ্বংস করার জন্য যে আন্দোলন চালিয়েছিলেন আজকে যেই জিনিসটাকে মুসলিম জাতি ভুলে গিয়েছে যেটার উপরে আমরা দীর্ঘ আলোচনা পেশ করছিলাম এই আয়াত দিয়ে শুরু করার অর্থ হচ্ছে এই আহজাবের সুরা এটা আমাদের স্মরণ করিয়ে দেয় মদিনার ছোট্ট একটা রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যখন তৎকালীন সুপার পাওয়ার কাপের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মদিনায় হামলা করার জন্য এগিয়ে এসেছিল আজাবের যুদ্ধ নামে খ্যাত যে যুদ্ধ খন্দকের যুদ্ধ নামে খ্যাত যে যুদ্ধ এটা ছিল বর্তমান সময়ের জাতিসংঘ ন্যাটো জোট যেরকম ভাবে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এক একটা দেশের উপরে অন্যায় আক্রমণ করে ঠিক তেমনি ভাবে তৎকালীন নেটওয়ার্ক জাতিসংঘ নামধারী মক্কার কাফেরদের নেতৃত্বে কাফের শক্তি আহজাব হয়ে হামলা করেছিল সেই সুরার মধ্যে এই আয়াত নাজিল হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এটা কোনো মিষ্টি খাওয়ার আয়াত না এটা গল্প কাহিনী করার আয়াত না এই আয়াত দিয়ে আলোচনা শুরু করে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবাহ যে মিশন নিয়ে পাঠিয়েছিলেন এই আয়াত যে উদ্দেশ্যে নাজিল করা হয় সম্পূর্ণ তার বিরোধিতা করার জন্য আয়াতকে অপব্যবহার করা হয় আর এটার জন্য ব্যবহার করা হয় একদল আলেমদেরকে কোরআন সেজন্যই বলেছে সুরায় নেসার একশো দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদ্দাল্লাযীনা কাফারু কাফেররা সব সময় কামনা করে কাফেররা চায় লাউ তাগফুলু আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম যেন মুসলিম জাতি তোমরা তোমাদের অস্ত্র তোমাদের মাল সামান থেকে গাফেল হয়ে যাও অমনোযোগী হও সব ভুলে যাও ফায়ামিলু আলাইকুম মাইলাতান ওয়াহিদা তাহলেই তারা তোমাদের উপরে একবারে প্রচন্ড হামলা করে ধ্বংস করতে পারবে মুসলিম জাতিকে নিরস্ত্রকরণ কর্মসূচি আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন আনা নবীউল বালহামা আমি যুদ্ধের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার রিজিক হচ্ছে তরবারির ছায়াতলে আল্লাহ সুবহানাহু মুসলিম জাতিকে যে সম্পদ দান করেছেন মুসলিম জাতি কাফের শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে লড়াই করবে সেই মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য কাফেরদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে একদল আলিমেরা অথচ আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে মুসলিম জাতিকে শক্তি অর্জন করার জন্য বলেছেন সুরায়ান ফাল আট নম্বর সুর আর উনষাট এবং ষাট নম্বর আয়াত পড়ুন আল্লাহ সুবাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু সাবাকু ইউজিজুন কাফের শক্তি যত বড় শক্তিশালী হোক না কেন তারা যেন মনে না করে তারা জিতে গেছে অগ্রগামী হয়েছে তারা উন্নতি সাধন করেছে আল্লাহ সুবাহান বলছেন তাদের এই স্বপ্ন দেখার কোনো কারণ নেই ইন্দাহুমলায়োজেজুন তারা মুসলিম জাতিকে কখনো ধ্বংস করতে পারবে না অক্ষম করতে পারবে না এরপরই আল্লাহ সুবাহান বলেছেন আল্লাহর এই আশ্বাস পেয়ে তোমাদের গুটিয়ে বসে থাকলে চলবে না একদিকে আল্লাহ সুবাহান কুফফারদেরকে ধমক দিয়েছেন অপরদিকে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন কোরআন বলছে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়াইদ্দু লাহুম তোমরা তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো মাস্তাতাতুম যথাসাধ্য তোমাদের যে পরিমাণ শক্তি সামর্থ্য রয়েছে মিন কুওয়াতিন কুওয়াত অর্জন করো এটা বলা হয় না যে খালি ঘরে বসে বসে দোয়া করো দোয়া অবশ্যই করতে হবে আল্লাহর নবীর সাহাবিরা দোয়া করেছেন আল্লাহর নবী নিজেও বদরের যুদ্ধের আগের রাতে দোয়া করেছেন কিন্তু তিনি মসজিদের নবমীতে বসে বা কোনো খানকায় বসে দোয়া করেন নাই শরীরে নিজে যুদ্ধের ময়দানে গিয়েছেন এরপরে সাহাবায়ে কেরামদের নিয়ে গিয়েছেন তারপরে আল্লাহর কাছে দোয়া করেছেন মিন শক্তি অর্জন করো এই শক্তি কি হয়তো কোন পীর কোন সুফি দাবি করতে পারে শক্তি আধ্যাত্মিক শক্তি আল্লাহ সুবাহ সেই অপব্যাখ্যার ছিদ্র পথ বন্ধ করে বলেছেন মিন খাইল সেই শক্তি হচ্ছে তোমরা ঘোড়া প্রস্তুত রাখো যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মনকে এবং তোমাদের দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে আল্লাহ তারা বলেছেন ভয় দেখাতে কুফফারদেরকে ভীত করে রাখতে হবে যেখানে আল্লাহ সুবাহ তুর হেবুনা বলেছেন সেখানে একদল আলেম এক বই লিখেছে কে বড় লাভবান এই বইয়ের শেষ চাপ্তারে লিখেছে এটা কোনো মূর্খ আলেমদের লেখা না এটা কোনো সাধারণ লোকদের লেখা না যারা তাওহীদের কথা বলে মুসলিম জাতিকে কোরআন সুন্নার অনুসরণ করতে বলে সেই রকম আলেমদের লেখা বই লিখে দিয়েছে কোন ব্যক্তিকে ভীতি মানুষকে ভীতি প্রদর্শন করাও হারাম কে বড় লাভবান একশো বাহান্ন পৃষ্ঠা শিরোনাম দিয়েছে কে বড় লাভবান এইখানে হাদিসগুলো এনেছে এই হাদিসগুলো মূলত কুফফারদের ব্যাপারে না একজন মুসলিম আর একজন মুসলিমকে ভয় দেখানো একজন মুসলিম ভাইকে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানো এটা নিষিদ্ধ করা হয়েছে সেই হাদিসগুলোকে নিয়ে ব্যবহার করেছে কুফফারদের বিরুদ্ধে কুফফারদেরকে ভয় দেখানো যাবে না হারাম মানুষকে এখানে মানুষকে তর্জমা করেছে কেউ যদি তার ভক্ত থাকেন দেখে নেবেন আপনি পুরা হাদিস তালাশ করেন কোন মানুষ নেই এখানে আল্লাহর রাসূল এখানে অনেকগুলো হাদিস বয়ান করেছে প্রত্যেকটা হাদিসকে জালিয়াতি করেছে প্রথম হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহুম কানু ইয়াসিরুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم أن يروع مسلما কোন মুসলিমের জন্য জায়েজ নেই কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা মুসলিমান স্পষ্ট ওয়া মুসলিমান কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা এই হাদিস থেকে নিয়ে গেছে ওবামাকে ভীতি প্রদর্শন করা যাবে না কোন গুপ্তদের ভীতি প্রদর্শন করা যারা মানুষ তর্জমা করেছে এটাকে কি মানুষ আল্লাহ নবী পরিষ্কার বলেছেন মুসলিম এমনি ভাবে হাদিসটা আছে আবু দাউদের হাদিস মেশকাতের এখানে রেফারেন্স দেওয়া আছে মেশকাতে আছে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিস হাদিস সহি হাদিস ঠিকই আছে ওনারা ব্যাখ্যাটা ঘুরিয়ে দিয়েছেন এমনি ভাবে পরের হাদিস দেখুন আবু হরা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউশিরু আহাদুকুম আলা আখিহি বিসলাহে কোন মুসলিম তার অপর কোন ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন করবে না ইশারা করবে না ইঙ্গিত করবে না ভয় দেখাবে না অপর কোনো মুসলিম ভাইকে বলা হয়েছে এই হাদিসগুলোকে বিকৃত করে কাফের মসজিদদের খুশি করার জন্য মুসলিম যুবকদেরকে নিরস্ত করার জন্য বাতিলের মোকাবেলা দাঁড়াতে পারে তা ধ্বংস করার জন্য মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য জেহাদ থেকে বিরত রাখার জন্য ইচ্ছাকৃত ভাবে হাদিসগুলো বিকৃত করেছে ভাইয়েরা আমার এ হাদিসটাও আছে এ হাদিসটা রয়েছে হ্যাঁ বোখারি হাদিসটা বোখারি মুসলিমে আছে হাদিসটা মেসকাতের তিন হাজার পাঁচশো আঠারো হাদিস হাদিস তো সহি কোন মুসলিম ভাইকে আখিহি মুসলিম ভাইকে অস্ত্র ইঙ্গিত করে অস্ত্র দিয়ে ভয় দেখানো জায়েজ নেই আল্লাহ নবী তা নিষেধ করেছেন এমনি ভাবে আরো এক হাদিস অনেকগুলো হাদিস এখানে এনেছে প্রত্যেকটা হাদিসে রয়েছে আপনি বলতে গেলে অনেক এই বিষয়ে অনেক সময় লেগে যাবে আল্লাহ রাসূল সাল্লাম পরে হাদিসটা বলেছেন মান আশারা ইলা আখিহি দাতিন যে ব্যক্তি মান আশারা যে ব্যক্তি ইঙ্গিত করে ইলা আখিহি তার অপর ভাইয়ের দিকে বেহাদিদাতিন ধারালো লোহার অস্ত্র দিয়ে ফাইনাল মালায়িকা তালা নিশ্চয়ই ফেরেস তারা তাকে লানত করতে থাকে হাত্তাইয়াবাহা যতক্ষণ পর্যন্ত সে অস্ত্র রেখে না দেয় ওয়াইন ক্যানা আখাহুলি আবিহি অম্মিহি যদিও সে তার একেবারে মা বাপ শরিক ভাই আপন ভাই হোক না কেন তারপরও তার দিকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না এখানে ভাই বলা হয়েছে নাবুসকে বলা হয়েছে না ইহুদিকে বলা হয়েছে মানুষ বলা হয়েছে ওনারা বোধ হয় আল্লাহর নবীকে বেশি শিখাচ্ছেন আল্লাহর নবী কি মানুষ আরবি জানতেন না মানুষ আরবি নাস আল্লাহর নবী সাল্লাম বলতে পারতেন মান আশারা ইলান নাস যে ব্যক্তি কোনো মানুষের দিকে অস্ত্র উঁচিয়ে দেখায় বড় দর্শন করে তা না বলে আল্লাহ বলেছেন মান আশারা ইলা আখিহি তার ভাইয়ের দিকে দ্বারা বোঝা গেল কোন মুসলিম ভাইকে অস্ত্র উঁচু করে দেখানো যাবে না এ হাদিসটাও আছে মেসকাত বোখারি মুসলিমের হাদিস মেসকাতের তিন হাজার পাঁচশো উনিশ নম্বর হাদিস এরকম অনেকগুলো হাদিস সব হাদিসগুলো নিচ্ছে আর প্রমাণ করতে চেয়েছে যে অস্ত্র ব্যবহার করা যায় নেই এটা মনে রাখতে হবে এরপরে মুসলিম শাসক খিলাফত ব্যবস্থা যারা মুসলিম শাসন কোরআন সুন্না ভিত্তিক শাসন করে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না আল্লাহ নবী সাল্লাম থেকে যে হাদিসটা আছে এই হাদিসটা এখানে বলা হয়েছে এখন বাদি আইম্মা আমার পরে অনেক ইমাম হবে ইমাম হচ্ছে মুসলিমদের নেতা কোরআন সুন্না মোতাবেক যারা দেশ পরিচালনা করে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হুদায়া এ লোকগুলো আমার হেদায়েত দিয়ে হেদায়েত গ্রহণ করবে না সুন্নতি ওরা আমার শূন্য অনুসরণ করবে না রিজালুন ওদের মধ্যে অনেক পুরুষ হবে এরকম কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানে আনা উনসিন যাদের অন্তরগুলো হচ্ছে শয়তানের অন্তর মানুষের দেহের ভিতরে কলা হোজাইফা কুলতু কাইফাস নাও ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিক হোজাইফা বললেন ইয়া রাসূলুল্লাহ যদি এদেরকে আমি পাই তাহলে কি করব এরকম শাসক যদি আমার সময় আসে কি করব ক্বালা তাসমা ওয়া তুতিউল আমির তুমি আমিরের কথা শুনবে আর মানবে ওয়াইন বরাবা জহরাকা ওয়া আখাযা মালাকা যদি সে তোমার পিঠে ব্যত্রাঘাত করে ও আখাদা মাল আঁকা তোমার মাল সম্পদ নিয়ে যায় ফাসমা আছে তাহলেও তার কথা শুনবে আর মানবে মুসলিম শাসকদের ব্যাপারে বলা হয়েছে এই হাদিসটাকে নিয়ে লাগালো কোথায় বর্তমান শাসকদের উপরে যেই শাসকেরা যে কোনো উপায়ে কোরআনের বিরোধিতা করে যেই শাসকেরা আল্লাহর নাম পর্যন্ত বরদাস্ত করতে পারে না যেই শাসকেরা আল্লাহর বিধানগুলিকে পরিবর্তন করে যেই শাসকেরা চোরের হাত কাটার নাম শুনলে আটকে ওঠে যে শাসকেরা মদের লাইসেন্স দিয়ে হালাল করে দেয় যে শাসকেরা সুদের লাইসেন্স দিয়ে হালাল করে দেয় যে শাসকেরা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে যে শাসকেরা আগুন পূজা করে মূর্তি পূজা করে সেই শাসকদের জন্য এই হাদিসগুলোকে ব্যবহার করেছে শয়তানের কত বড় অস্ত্র এমনি ভাবে কে বড় লাভবান নাম আমি বলি কে বড় লাভবান প্রশ্ন করেছে উত্তর দেওয়া হয় নাই উত্তর হচ্ছে শয়তান বড় লাভবান এমনি ভাবে আর এক ডক্টর সাহেবের লেখা ইসলামের নামে জঙ্গিবাদ এই বইগুলো খুব সুন্দরভাবেই লেখা হয়েছে কোরআন হাদিসের দলিল দিয়ে লিখেছে যেমন তেমন লোকেরা লেখে নেয় এই বইগুলো কোন পীরের লেখা বই না এমনি ভাবে আর এক বই আছে ইসলাম ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এদের ভাষায় যে সমস্ত মুসলিমরা ধর্ষিতা নারীর পক্ষে কথা বলে যখন আবু গরিব কারা করে মুসলিম মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছিল মা বোনরা আত্মহত্যা করার মতো কোনো সুযোগ না পেয়ে দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করল সেই জেলখানার থেকে একজন মা ফাতেমা নাম তার মা ফাতেমা নবীর মেয়ের নামে নাম সেই ফাতেমা নিজের রক্তকে কালি বানিয়ে ওরনাকে চিঠি বানিয়ে তারপরে বিশ্ববাসীকে জানিয়ে দিল আমাদেরকে এখান থেকে হয়তো উদ্ধার করো নতুবা তোমরা হামলা করো আমাদেরকে সহ ধ্বংস করে দাও আমরা আর সহ্য করতে পারছি না প্রতি রাতে বিশটা পঁচিশটা হায়না আমাদেরকে ধর্ষণ করছে আমাদের পেটের ভিতরে এহুদি খ্রিস্টানদের সন্তান ঢুকানো হয়েছে এই আহ্বানে সারা দিয়ে যারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই মুসলিমদেরকে কিভাবে নিরস্ত্র করা যায় মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই চক্রান্ত করার জন্য এই লোকগুলোকে ব্যবহার করা হচ্ছে ভাইয়েরা আমার আমি একথা স্পষ্ট বলতেছি এই জন্য এই লোকগুলো এখন বিভিন্ন জায়গায় আমার নামে বদনাম করে আমার বিরোধিতা করছে আমি স্পষ্ট বলে যাই আপনারা তাওহিদের দাওয়াত দেন এই তাওহিদের দাওয়াত কোন পর্যন্ত আপনারা ভালো করেই জানেন আপনাদের তাওহিদে আল্লাহর বিরুদ্ধে কেউ আইন পাশ করলে সেটা তাওহিদ এজন্য ক্ষতি হয় না আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করলে তাতে শিরিক হয় না আর আমাদের তৌহিদ হচ্ছে ওই তৌহিদ যেই তৌহিদ নবীরা দুনিয়া তিনি আগমন করেছিলেন ইব্রাহিম আলাই ইসলাম যেই তৌহিদে দাওয়াত দিয়েছিলেন যখন ইব্রাহিম ঘোষণা করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কার অনুগত্য করব না কাউকে মান্য করব না সঙ্গে সঙ্গে নমরুদের গোষ্ঠী ঝাঁপিয়ে পড়েছিল লা ইলাহার দ্বারা ধাক্কা লেগেছিল আল্লাহর নবী মুসা আলাই ইসলাম বললেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নেই কারো আইন মানি না কারো বিধান মানি না কারো নগুত্য করব না ফেরাউন তখন ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কার বুকে লাইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করলেন আবু লাহাবরা তখন ঝাঁপিয়ে পড়েছিল লাইলাহার মানি হচ্ছে কোন শাসককে মানি না কারো বিধান মানি না কারো সার্বভৌমত্ব কারো সংবিধান কারো আইনকে সামনে মাথা নত করি না এক আল্লাহ ছাড়া আজকে যারা লাইলাহার দাওয়াত দেয় হয়তো আসমানের উপরের নইলে জমিনের নিচের তারা জনগণের কাছে প্রিয় হতে পারে হয়তো জনগণ বাহাবা দিতে পারে কারণ তাদের লাইল্লাহ ফেরাউন নমরুদ হামান মক্কার আবু জাহেল আবুল আহাব বর্তমান যুগের ফেরাউনদের কোনো সমস্যা নেই কারণ তারা হয়তো বলে আসমানের উপরের কথা নইলে আসমানের জমিনের নিচের কথা এটা পরিষ্কার মনে রাখতে হবে আর এই কারণেই বিশাল বিশাল লক্ষ লক্ষ লোকের সম্মেলন একবার করে শেষ করা যায় না দুইবার করতে হয় কিন্তু যেদিন থেকে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের আলাইহি ওয়াসাল্লামের ইল্লাল্লাহর আওয়াজ আসবে যেই লাই ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুধুমাত্র পীর মুরিদার সিরেকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যেই লাইলাহার দাওয়াত পৌঁছে যাবে সংসদ পর্যন্ত বঙ্গভবন পর্যন্ত হোয়াইট হাউস পর্যন্ত যেই লাইলাহার অর্থ হবে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো আইন মানি না কারো বিধান মানি না কারো সংবিধান মানি না কারো হুকুম চলবে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না অল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা হুকমিহি আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া পিছনে ফেলে দেওয়া বাতিল করার অধিকার কাউকে দেওয়া দেওয়া হয় নাই এই লাইলাহার দাওয়া দিতে হবে নতুবা যদি মুসলিম জাতিকে তোমরা নিরস্ত্র করতে চাও মুসলিম জাতি তোমাদেরকে জাতীয় গাদ্দার হিসেবে প্রত্যাখ্যান করবে ভাইরা আমার আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাম এই কুয়াতের ব্যাখ্যা দিয়েছেন হাদিস পড়ুন ওকবা ইবনে আমের রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিত রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অহু আলাল মেম্বার আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছি আল্লাহর নবী মেম্বার থেকে বক্তব্য দিয়েছেন আল্লাহর নবী মেম্বার থেকে খুতবা দিয়েছেন অনেকে মেম্বারের ওয়াজ মানে কোন পীরের দরবারের মেম্বার আছে মেম্বার থেকে বলা হয়েছে কি শান শৌকত নিয়ে কথা বলে মেম্বার থেকে বলেছেন আল্লাহর নবী কি বলেছেন খুব কান খুলে শোনো আল্লাহর নবীর সঙ্গে যদি কোনো শত্রুতা না থাকে এহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব না থাকে তাহলে পরিষ্কার শোনো আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে বলছেন ওয়াইদুল আহম তোমরা ওদের বিরুদ্ধে শক্তি অর্জন করো এই শক্তির ব্যাখ্যা করেছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আলা ইন্নাল কুয়াতার রমি আলা ইন্নাল কুয়াতার রমি আলা ইন্নাল কুয়াতার রমি জেনে রাখো কুয়াত মানে শক্তি আর এই শক্তি হচ্ছে নিক্ষেপ করা শক্তি হচ্ছে নিক্ষেপ করা শক্তি হচ্ছে নিক্ষেপ করা কি নিক্ষেপ করা তা বলেন নাই কারণ ওই সময় ছিল তীর আর বর্ষা নিক্ষেপ করা কিন্তু কেয়ামত পর্যন্ত আরো কত কিছু নিক্ষেপ করা হবে বোমা নিক্ষেপ হবে এরপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হবে আরো কত কি হবে সবগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম ব্যাখ্যা করেছেন আলা ইন্নাল কুয়াতার রমি জেনে রাখো সেই কুয়াত হচ্ছে নিক্ষেপ করা শিখো কি শিখতে বলেছেন না ঘাড় উঁচু করে জিকির করা জিকির করব জিকির করবো আল্লাহ রসুলের তরিকায় জিকির করব সাহাবায়ক রাম যেভাবে শিখেছেন সেই তরিকায় কোন চিস্তি তাদের নকশাবন্দি মোজাদ্দিদির তরিকায় জিকির করতে বলা হয় নাই নাক দিয়ে ফুসফুস করে করা জিকির অথবা ইল্লাল্লাহর জিকির অথবা নেচে কুদে তারপরে জিকির আজকে একজনে বললেন যে একজন লোক প্রথম দিকে সে ভালো পড়াশোনা করে এসেছে মাদ্রাসার থেকে আলেম হয়ে এসেছে তখন জিকির করতো আস্তে আস্তে কিছুদিন পরে নেচে কুদে গান গেয়ে জিকির করা শুরু করলো জিজ্ঞেস করা হলো যে আগে তো আপনি এমনটা করেন না এখন কেন করলেন আগে তো জাহেরি এলেম অর্জন করেছিলাম এখন মারেফাত অর্জন করেছি আল্লাহর নবীর সাহাবিরা কি মারেফাত জানতেন না কোন সাহাবি নেতে কুদে লাভ দিয়ে গাছে উঠেছেন কোন সাহাবি জিকের করতে করতে মাহফিলের সামিয়ানার বাসে উঠে বাদল ঝুলেছেন এই বান্দরামি করা আর কুকুরের মতো ঘেউ ঘেউ করা কোন সাহাবিকে আম করেন নাই আমার ব্যাখ্যাকে ভুলবে যে আমি কোন জিকিরকে ঘেউ ঘেউ করা বলি নাই আল্লাহর জিকিরকে আমি ঘেউ ঘেউ করা বলি নাই খবরদার কিন্তু জিকিরকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে লাইলাহা ইল্লাল্লাহ মানে লাইলা লাইলা লাইলা হচ্ছে ওদের প্রেমিকের নাম কার নাম লাইলি মজনুন ওরা ইল্লাল্লাহ জিকির করে না জিকির করে কার ওদের ওয়াজের মধ্যে প্রায় আসে লাইলি আর মজদুর কাহিনী লাইলি মজদুর কাহিনী কোন কোরআনে আছে এগুলো আগের যুগের উপন্যাস ফার্সি ভাষা এই লাইলি মজদুনের কাহিনী না হলে ওয়াজ চলে না এই জন্য বলছি ওইগুলো ঢেউ করা ছাড়া কিছুই না লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা লাইলা কি জিনিস লাইল মানে রাত্র যাই হোক আমাদের মনে রাখতে হবে আজকে মুসলিম জাতি যখন সোচ্চার হয়েছে যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে অস্ত্র ধারণ করেছে আপনারা জানেন কাফেরদের মাথা খারাপ হয়ে গেছে এখন বর্তমানে মালিকে হামলা চালাচ্ছে ফ্রান্স কেন হামলা চালাচ্ছে মিডিয়ায় আপনার অপপ্রচার শুনে মুসলিমদের উপরে খারাপ ধারণা করছেন আমার হাতে ফটোকপি আছে এটা হচ্ছে সেই মালির রাজপথে ঢুকতে শহরে সাইনবোর্ড লাগানো আরবিতে লেখা আছে তুম্বাত্তু মদিনাতু বুনিয়াত ফিল ইসলাম অলান তাহকুমা ইল্লাবে শরিয়াতের ইসলাম এই তুম্বাত্তু শহর ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে এবং ইসলাম শরিয়াত ছাড়া অন্য কোনো বিধান এখানে চলবে না এই স্লোগান নিয়ে যখন ময়দানে ঝেপে পড়েছে এই স্লোগান নিয়ে যখন তারা দিন কায়েম করেছে দুনিয়ার এহুদি খ্রিস্টান বুঝতে পারল পৃথিবীর বুকে যদি একটা মুসলিম রাষ্ট্র কায়েম হয় আস্তে আস্তে সমস্ত দুনিয়া ইসলাম কায়েম হবে সেজন্য এটাকে ধ্বংস করা প্রয়োজন এ কারণেই তারা আফগানিস্তান হামলা করেছে নতুবা তারা জানে আফগানিস্তানে যতদিন পর্যন্ত মোল্লা অমরের শাসন ছিল তালেবানরা শাসন করেছিল ততদিন পর্যন্ত আফগানের জমিনে কোনোদিন নারী ধর্ষণ করা হয় নাই আফগানের জমিনে ততদিন বোধ মদের কোনো কারবার ছিল না কিন্তু ইহুদি খ্রিস্টান বুঝতে পেরেছে এক আফগানিস্তান যদি পৃথিবীতে ইসলামী হুকুমাত কায়েম করতে পারে সক্ষম হতে পারে তাহলে পৃথিবীর মানুষ জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য নারী ধর্ষণ থেকে বাঁচার জন্য অত্যাচার থেকে বাঁচার জন্য অবিচার থেকে বাঁচার জন্য দলে দলে ইসলাম গ্রহণ করবে ওদের খ্রিস্টানি আর ইহুদিবাদ সব ধ্বংস হয়ে যাবে এই জন্য তারা সম্মিলিত হামলা চালালো একই হামলা চলছে এখন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 কারো সার্বভৌমত্ব চলবে না এই অপরাধের কারণে তাদেরকে হামলা করা হচ্ছে হজের চল্লিশ নম্বর আয়াত একই অপরাধের কারণে বার্মায় হামলা মুসলিমরা হামলা করা হলো একই অপরাধের কারণে আফগানিস্তানে হামলা করা হলো আল্লাহ তালা কোরআনের সুরায় বুরুজে সুরায় বুরুজ আটান্ন নম্বর সুরা এর আট এবং নয় নম্বর আত বলেছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তারা আর কোনো প্রতিশোধ নিচ্ছে না একটাই প্রতিশোধ নিচ্ছে তারা আল্লাহর উপরে কেন ইমান আনলো কি সুন্দর অজুহাত ওদের একজন সৈন্য কেন মারলো একজন সাহাবি আল্লাহর নবীর দরবারে বিচার নিয়ে গেলেন যে অমুকে আমাকে কামড় দিয়ে আমার দাঁত ভেঙে ফেলেছে তোমার দাঁত ভাঙলো কি করে আসল হচ্ছে সে আঙ্গুল দিয়ে ওর মুখে আঘাত করেছে মুখে আঘাত করেছে ওই লোকটা সুযোগ পেয়ে তার দাঁত দিয়ে ও আঙ্গুল কামড়াচ্ছিল একজনে আঙ্গুলে কামড় দিয়েছে ওই লোক ছিল শক্তিশালী সে আঙ্গুল এমনভাবে টান দিয়ে তো দাঁত সহ চলে এসেছে এখন যে দাঁত ভাঙলো এই বিচার গেল আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন রহস্যটা কি তুমি কেন ওর দাঁত ভাঙলা লোকটা বললো ইয়া ও আমার আঙ্গুল কামড়িয়ে ধরেছে আঙ্গুল কেটে ফেলছে আমি আঙ্গুল ছুটাবার জন্য টান দিয়েছে দাঁত পড়ে গেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন লোকটাকে তুমি কি চাও যে তুমি ঘোড়ার মতো ওর আঙ্গুল কামড়াইবে আর ও আঙ্গুলটা দিয়ে রাখবে তার মানে হচ্ছে যদি কেউ কারো উপরে জুলুম করে তার বদলা নেওয়ার অধিকার আছে আজকে হদি খ্রিস্টান মুসলিম দেশগুলো দখল করবে হামলা করবে আর মুসলিমরা যখন ওদের কিছু বলবে তখন কয় যে আমাদেরকে হত্যা করলো কেন কি সুন্দর অজুহাত আমাদের মনে রাখতে হবে এই লোকগুলো যুগে যুগে প্রতারণা করেছে আপনারা জানেন বার্মায় যখন একটা মুসলিম এলাকা সম্পূর্ণ ধ্বংস করা হলো কাফের মিডিয়া বিবিসি সম্প্রচার করেছে কিন্তু তখন করে নাই অনেকদিন পরে করেছে সচিত্র প্রতিবেদন পেশ করেছে কেন ওই সময় প্রকাশ করে নাই যদি মুসলিমরা আবার প্রতিবাদ করে আর এখন কেন প্রকাশ করেছে যাতে করে দাঙ্গা দিয়ে রাখা যায় ওরা আবার আসতে পারে এহুদি খ্রিস্টানদের কাজই হচ্ছে এটা দাঙ্গা লাগিয়ে দিয়ে কেটে পড়া যুদ্ধ করো পরবর্তীতে মুরব্বী হয়ে তারপরে আসে সারা পৃথিবীতে যত অশান্তি সৃষ্টি করছে এই সমস্ত অশান্তির মূলে আছে আমেরিকা এবং ব্রিটেন এবং এই কুফার শক্তিগুলো মালালা পাকিস্তানের একটা চোদ্দ বছরের নারী এই মেয়েটা একে নিয়ে পৃথিবী তোলপাড় করছে অথচ আপনারা জানেন যখন তাকে প্রচার করা হলো তালেবান হামলা করেছে দুনিয়ায় তার ছবি প্রচার করা হলো তার জখম হয়ে গুলি লেগেছে কোথায় কপালের কোন বাম পাশে নয় অক্টোবর মালালা গুলিবিদ্ধ হওয়ার পর পশ্চিমা মিডিয়ায় আমরা আক্রান্ত মালালার যে ছবিটি পাই সেটিতে মালালার কপালের বাম দিকে অ্যাম্বোজ করা ব্যান্ডেজ দেখতে পাওয়া যায় কিন্তু সাতাইশ অক্টোবর মালালার পরিবার কুইন এলিজাবেথ হাসপাতালে মালালাকে দেখতে গেলে বিশ্ব মিডিয়ায় যে ছবি প্রকাশিত হয় সেখানে মালালার সম্পূর্ণ কপাল উন্মোচিত ছিল এবং শুধু বাম পাশে কেন কপালের কোথাও কোনো মশার কামড়ের চিহ্ন দেখতে পাওয়া যায় নাই এখনো দেখেন নাকি মালালার ছবি এখনো দেয় না কই চিহ্ন কোথায় গেল সম্পূর্ণ ভুয়া একটা নষ্ট মেয়েকে দাঁড় করিয়ে যুগে যুগে এই চক্রান্ত করেছে আপনারা জানেন বাংলাদেশের তাসলিমা নাসরিন কোন সাহিত্যিক এটা বাজে মেয়ে লোক সেই বাজে মেয়েকে দিয়ে এহুদি খ্রিস্টান কত চক্রান্ত করেছিল মনে রাখতে হবে এই মেয়েকে কেন দাঁড় করালো আফগানিস্তানের সোয়াব অজিরিস্তানে যখন ইসলামী হুকুমাত কায়েমের জন্য যুবক রক্ত ছিল আর আমেরিকা ড্রোন হামলা চালিয়ে নির্বিচার হত্যা চালাচ্ছিল পুরো পৃথিবীর থেকে তখন এই ড্রোন হামলার বিরুদ্ধে সোচ্চার ছিল মানুষ সেইটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই মালালাকে দিয়ে একটা চক্রান্ত করা হয়েছে মালালার বাপ একটা স্কুলের টিচার জিয়াউদ্দিন ইউসুফ জাই এর মেয়ের নাম প্রথমে গোপন করা হয় বিভিন্ন জিনিস লেখানো হয় তখন উপনাম ছদ্মনাম ছিল গুলমাকাই এই গুলমাকাইয়ের লেখাগুলো দশ সপ্তাহ পর্যন্ত বিবিসি প্রচার করেছে এরপরে মালালা উধাও দুই হাজার নয় সালে মালালার খবর নেই তার মানে তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দাদারা নিয়ে গিয়েছিল দুই হাজার নয় সালের শেষ দিকে মালালা আবার সোয়াতে ফিরে এসে এবং তারপর থেকেই কমিউনিস্ট পার্টি বিভিন্ন মিশনারি মানবাধিকার সংগঠন এই সমস্ত বিবাদ ইহুদি খ্রিস্টানদের যতগুলো সংগঠন সবগুলোতে বিবৃতি দেওয়া শুরু করলো বক্তব্য দেওয়া শুরু করলো আপনারা জানেন বিশ্বময় যখন মুসলিম জাতি হেজাব পরার অধিকার নিয়ে লড়াই করছেন অনেক মা বোনেরা কুফারদের সঙ্গে হেজাব পরার অধিকার নিয়ে মামলা করছেন লড়াই করছেন সেই মুহূর্তে মালালা বলল হেজাব হচ্ছে নারীর পরাধীনতার প্রতীক হেজাব পরে কোনো নারী স্বাধীন হতে পারবে না বোরকা হল প্রস্তর যুগের জিনিস আর দাড়িকে সে কটাক্ষ করে বলেছে দাড়িওয়ালা লোক দেখলে আমার ফেরাউনের কথা মনে পড়ে যায় এই কথা ও কোথায় পেল ফেরাউনের দাড়ি ছিল এটা ওকে শিখানো হয়েছে এইভাবে প্রশিক্ষণ দিয়ে দিয়ে এক একটা অস্ত্র তার ব্যবহার করে এক এক সময় আপনারা জানেন এই মালালা কমিউনিস্ট পার্টি জনসভায় যায় এত বিবৃতি দিতে পারে কিন্তু ওর এলাকায় আমেরিকার ড্রোন হামলা চালিয়ে অসহায় শিশু নারীদেরকে যে হত্যা করছে তার বিরুদ্ধে তার কোনো প্রতিবাদ নেই এমনি ভাবে আমাদের মনে রাখতে হবে এই মালালা ইস্যু এরকম ভাবে রাখাইন রামু ইস্যু এই সবগুলো তৈরি করছে ইহুদি খ্রিস্টানরাই নিজেরাই তৈরি করে ওরাই মানুষকে শিখায় কাউকে বলে কোরআন আগুন লাগাও তাহলে পুরা খেয়াল লাগবে আমরা তোমাদের হেফাজত করব এই কাজগুলো ওরাই করায় বিভিন্ন জায়গায় হামলা ওরাই করায় আর একদল তো আলেম আছি ওদের পক্ষে কথা বলার জন্য সেজন্য আমাদের মনে রাখতে হবে যখন সারা দুনিয়ার মুসলিম জাতি সোচ্চার হয়েছে সেই সময়ে মুসলিম জাতিকে নিরস্ত্র করার জন্য এবং তাদের মুসলিম জাতিকে নিরস্ত্র কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একদল অবৈতনিক নিরলস কঠোর পরিশ্রমী কর্মঠ কলম ধারক লোকদের তৈরি করেছে ওরা এই অস্ত্র অনেক মারাত্মক অস্ত্র এই অস্ত্রগুলো দিয়ে মুসলিম জাতির অন্তর থেকে জেহাদের প্রেরণা বাতিলের বিরুদ্ধে লড়াই করা প্রেরণা ধ্বংস করা হয় এদের কোনো বেতন দেওয়া লাগে না এটা এরকমই এটা এরকমই আপনারা দেখেছেন ডিজেল চালিত যে মেশিনগুলো আছে গ্রামে মেশিন হাতে স্টার্ট করে না হ্যান্ডেল দিয়ে হাতে ঘুরায় কতক্ষণ হাতে ঘুরানোর পরে তারপরে ছেড়ে দেয় তারপরে কি হাতে ঘুরায় তার চেয়ে বেশি ঘোরা কম ঘুরে তারপর অটোমেটিক ঘুরতে থাকে আরো বেশি ঘুরে ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানেরা একদল আলেমকে তৈরি করেছে মুসলিম জাতির বিরুদ্ধে লেখার জন্য মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য এজন্য তারা খালি একটু স্টার্ট করে দিয়েছে ইসলামের সন্ত্রাসবাদী না ইসলাম শান্তির ধর্ম এই কথা বলে চালু করে দিয়েছে এরপরে এখন খুব চলছে সেই মেশিনের প্রোডাক্ট হচ্ছে এই সব লেখাগুলো বইগুলো আমাদের মনে রাখতে হবে এরকম সুন্দর সুন্দর বই মার্কেটে আছে কত সুন্দর কবি লেখা হয় উদ্দেশ্য একটাই মুসলিম জাতিকে নিরস্তকরণ এদের কাজ হচ্ছে তাগুতি সরকারের পক্ষে ফতুয়া জারি করা যে সমস্ত হাদিসে বলা হয়েছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মোমিনিন কোরআন সুন্না মোতাবেক যে সমস্ত লোকেরা দেশ পরিচালনা করে তাদের আনুগত্যের ব্যাপারে যত হাদিস রয়েছে সেই হাদিসগুলোকে বর্তমান মূর্তিপূজক শাসকদের ব্যাপারে প্রয়োগ করে দেওয়া এই লোকদের কাজ হচ্ছে ফতোয়া জারি করা মোরতাদ শাসকদের আনুগত্য করা ফরজ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা হারাম এইরকম ফতোয়া জারি করা গণতান্ত্রিক পদ্ধতিতে দিন কায়েম করতে হবে ভোট হচ্ছে একটা পবিত্র জেহাদ বলেন এরকম এইরকম ভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এহুদি খ্রিস্টানদের শিখানো কথাকে বাস্তবায়ন করার জন্য এই লোকগুলো বই লিখে থাকে আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন সাহাবায়ক রামদের বিষয়গুলো পরিষ্কার আছে আল্লাহর নবী সাল আলহি সাল্লাম যুদ্ধ করেছেন সাহাবায়ক রাম যুদ্ধ করেছেন এই যুদ্ধের থেকে মুসলিম জাতিকে নিরস্ত করার জন্য এ হলো এক মিশন আর এক মিশন আছে ফাজাইলে আমাদের ভিতরেও গোটা ফাজাইলে আমাদের মধ্যে জেহাদের হাদিসগুলোকে ব্যবহার করা হয়েছে অন্য অর্থে এরপরে একটা হাদিস আনা হয়েছে যেখানে দুইজন সাহাবির ঘটনা আছে একসাথে ইসলাম গ্রহণ করেছেন একজন আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন আর একজন এক বছর পরে মারা গেলেন সাহাবায় কেরাম দোয়া করলেন যে আল্লাহ তারা যেন এই সাধারণভাবে যে মৃত্যুবরণ করলো তাকে যেন তার পূর্বে যে শহীদ হয়ে মারা গেছে তার সঙ্গে মিলিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম বললেন তাহলে তার এই এক বছরের নামাজ রোজার কি হবে তোমরা যে বলছো তার সঙ্গে যেন মিলিয়ে দেয় এই লোকটা যে এক বছর পরে মারা গেল এক বছর নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল যা করলো জেহাদ করলো এর সব কোথায় যাবে এই হাদিসটাকে এনেছে হাদিসটা সহি হাদিসটা সহি কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই দুইজন সাহাবি ছিল মুজাহিদ দুজনে ইসলাম গ্রহণ করেছেন কোন সাহাবি ছিল যে জেহাদ করে নাই কোন সাহাবি ছিল যার জেহাদের তামান্না ছিল না আবু হোরার মতো মহাদ্দিস এবনে আব্বাসের মতো মুফাসসির আব্দুল্লাহ বিন মাসউদের মতো ফকিহ ওমর বিন খত্তাবের মতো আস্তনায়ক আবু বকর সিদ্দিকের মতো ব্যবসায়ী আব্দুর রহমান বিন আউফের মতো ব্যবসায়ী সব সাহাবাইকেরাম যুদ্ধের ময়দানে গিয়ে সরাসরি যুদ্ধ করেছে আজকে আমাদের মনে রাখতে হবে ওই সাহাবিরাও মুজাহিদ ছিলেন হ্যাঁ একজন শহীদ হয়ে গেছেন আর একজন এক বছর পরে মারা গেছেন কিন্তু আপনারা জানেন যে ব্যক্তি কাম্মিন কলবি হাদিসে বলা হয়েছে আন্তরিকভাবে শাহাদাতের তামান্না রাখে অথচ বিছানায় মারা যায় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সে ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করে এই দুজন সাহেবের অবস্থা এরকম সেইটাকে নিয়ে গেল কোথায় কিভাবে শাহাদাতের তামান্না থেকে দূরে রাখা যায় এই হাদিসটা আমার অর্থ হচ্ছে যে কোনো মুজা মুসলিম যুবক জেহাদের পক্ষে পা না বাড়ায় কারণ কে খামাখা যদি আমি সাধারণভাবে নামাজ পড়লে এক বছর পরে মারা গেলে আমার ফজিলাত বেশি হয় তা শহীদ হয়ে লাভটা কি অথচ ওই লোকের নজরে পড়ল না শহীদের মর্যাদায় কত বড় আল্লাহর নবী আলাইসাল্লাম বলেছেন লাওয়াদিত্তু আমার মনে চায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করি শহীদ হয়ে যাই আবার যুদ্ধ করি আবার শহীদ হই শাহাদাতের তামান্না আল্লাহর নবী নিজে করেছেন শাহাদাতের তামান্না সব সারাই কারা করছেন সেই হাদিসগুলো নজরে পড়ে নাই এটাকে ইচ্ছাকৃত ভাবে মুসলিম জাতিকে জেহাদের ময়দান থেকে শাহাদতের ময়দান থেকে দূরে সরাবার জন্য গভীর চক্রান্তের অংশ নয় আমাদের মনে রাখতে হবে আরো একটা বড় হামলা আছে শয়তানের নফসের জেহাদ বড় জেহাদ আপনারা জানেন এদেশের সব পীরদের আকিদা প্রায় এটাই একটা হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাজানা মিনাল জেহাদিল আসগর ইলাল জেহাদিল আকবার আমরা ক্ষুদ্র জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করছি আলু আমাল জেহাদুল আকবর সাহাবায়ক রাম বললেন জেহাদে আকবার বড় জেহাদ কোনটা আলা জেহাদুল কলবে কলবের জেহাদ এই হাদিসটা হলো ওদের দলিল এই হাদিসকে কেন্দ্র করে এদেশের প্রায় সব পীরদের আকিদায় একই আমি মাঝে মধ্যে চরমনায় পীরের হাওয়ালা দেয় কি জন্য এর মানে এই না যে চরমনায় পীর ভণ্ড একাই ভণ্ড ভণ্ডর মধ্যে বহু ভণ্ড চেয়ে বেশি আছে তাদের ব্যাপারে আলোচনা করা প্রয়োজন মনে করি না কিন্তু এই পীরেরা যেহেতু একদিকে পীর আর একদিকে আবার ইসলামের কথাও বলে ইসলামী আন্দোলন করে ইসলামী আন্দোলন যে করে চরমনায় পীর সেই পদ্ধতি কি আল্লাহর রসুলের পদ্ধতি না গণতান্ত্রিক পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করা কুফুরি পদ্ধতি আমি আমার ভাইদেরকে বলছি যারা ইন্টারনেটে বক্তব্য শুনে আমাকে পরামর্শ দেন আমি তাদেরকে নথিয়া দিচ্ছি আপনারা যদি সত্যিকার ইসলাম বুঝে থাকেন তাহলে গণতন্ত্রের সাথে যারা যুক্ত আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা দিন কায়েম করতে চায় আল্লাহর নবীর পদ্ধতি ছেড়ে দিয়ে আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি যারা গ্রহণ করেছে তাদেরকে বর্জন করুন তাদের সঙ্গে মিশার জন্য আমাকে পরামর্শ দিবেন না নিজেরাও কুফুরিতে লিপ্ত হয়েছ অন্যকে কুফুরি করতে উপদেশ দিচ্ছ জেনে রাখো সত্যিকার অর্থে দিন কায়েম করতে হলে আল্লাহর নবীর তরিকা আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী হিজরত করেছেন আল্লাহ নবী যুদ্ধ করেছেন যুদ্ধ করা জেহাদ করা ছাড়া দিন কায়েম হতে পারে না পরিষ্কার বিষয় যদি যুদ্ধ জেহাদ ছাড়া পৃথিবীর বুকে দিন কায়েম হতো তাহলে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যুদ্ধ করতে হতো না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাতাইশটা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করতে হতো না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহামকে দান দান শহীদ করতে হতো না আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহাম মাথা ভাঙতে হতো না জেনে রাখো আল্লাহর নবীর রক্ত তোমার আমার শরীরে রক্তের চেয়ে অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় ছিল তোমার আমার চেহারা হচ্ছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহামের চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার তাহাজুদার এবাদতের চেয়ে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য ছিল আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা মা হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন সেই নবী যুদ্ধের ময়দানে এগিয়ে যাচ্ছেন আর বলছেন সব সাহাবার এলেমলা হয়ে গেছে দুশ্মনের প্রচন্ড আক্রমণে যখন সব এদিক সেদিক চলে গেল আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে আগে বার্তা বলছেন আনান নবীউল্লাহ কাজিব আনাবনা আব্দুল মুত্তালিব আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি পালাবার নবী নই আমি আব্দুল মুত্তালিবের সন্তান হাদিসের কিতাবগুলো পড়ো আল্লাহর নবীর জীবনী দেখো রবিউল আউ্বল মাস এলে কেবল রবিউল আব্বাল এলে তোমারই গান গাই রবিউল আব্বাল গেলে তোমায় ভুলে যাই তোমার নামে বিজ্ঞাপন দেই তোমার নামে বিবৃতি দেই মাঝে মধ্যে তোমারই নাম ভেঙ্গে চুরে খাই রবিউল আব্বাল এলে তোমারই গান গাই এছাড়া কিছু আছে মিলাদ আর মিষ্টি আল্লাহর নবীকে মিলাদ আর মিষ্টি কায়েম করার জন্য এসেছিলেন আলোচনা ধারাবাহিক সর্বিক সিরাতুল আলোচনা হবে ইনশাআল্লাহ আমাদের পত্রিকা বের হওয়ার কথা আজকে হতে এসে যাবে পত্রিকার মধ্যে আমি কিছু লেখা দিয়েছি যদি এসে যায় আপনারা নিয়ে যাবেন যাওয়ার সময় সবাই নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখলি পাবেন আর তিবিয়ান তিবিয়ান হচ্ছে স্পষ্ট দলিল সহ বর্ণনা পত্রিকার নাম নেওয়া হয়েছে কোরআন থেকে তিবিয়ান আনলে কুল্লে সাই আল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন যে কোরআন নাজিল করেছি তিবিয়ান আনলে কুল্লে সাই সব কিছুর সুস্পষ্ট দলিল সহ বর্ণনা রয়েছে ভিতরে বলছিলাম যে বিষয়টা এই যে হাদিসটা এখানে বলা গেল কলবের জেহাদ বড় জেহাদ এই হাদিসটা সম্পর্কে আমাদের মনে রাখতে হবে হানাফি মাজাহাবের প্রসিদ্ধ ইমাম হেদায়া কিতাবের সারা ভাষ্যকার নসবুর রায় আল কিতাবের লেখক ইমাম জাইলাহি জামাল উদ্দিন জাইলাহি রহমতুল্লাহ বলেছেন উল তো গরিব জিদ্দান এই হাদিসটা একেবারেই দুর্বল নিতান্ত দুর্বল গরিব অপরিচিত হাদিস পরিচিত না গরিব মানে অপরিচিত হাদিস এটা কেউ চিনে না মহাদিসরা চিনে না হাদিসটাকে জানে না জাকারা হুসা আলাবি হা কাজা মিন গায়ে সনদ এটা সালাবি উল্লেখ করেছেন সনদবিহীন কোনো সনদ নাই পীরদের যেমন কেস্তা কাহিনী বলতে কোনো সনদ আছে নাকি হাদিসের সনদ আছে এই হাদিসটা কে কার থেকে শুনলো প্রত্যেকটা সনদ আছে সেই সনদগুলোকে যাচাই বাছাই করে হাদিসের সহি দুর্বল নির্ণয় করা হয় আর পীরসাদদের কারামতির কোন সনদ আছে অমুক পীর আকাশে উড়ে গেছে কে দেখেছে তার থেকে কে শুনেছে দলিল আছে হাসান বসরি হজ করতে গেছে কাবা শরীফ রাবিয়া বস্তি হজ করতে গেছে কাবা শরীফ চলে এসেছে এরকম দলিল আছে কে দেখেছে তার থেকে কে বয়ন করেছে কোন দলিল আছে কোনো খবর নাই এই সমস্ত বিষয়গুলো ভুয়া পীরদের দোকারামতি আর বুজুর্গির যেমন কোনো দলিল নাই এরা যে হাদিসগুলো ব্যবহার করে তার কোনো দলিল ওটাই বলেছে এটা আছে তখরিজু আহাদিস কাশাফ দ্বিতীয় খণ্ড তিনশো নব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার আটশো পঁচিশ সেখানে বলেছেন যে গরিব জিদ্দান হাদিসটা একেবারে অপরিচিত জাকার আচ্ছা আলাবি মিন গয়ের সনদ এটা সনদ ছাড়া উল্লেখ করেছে দলিল ছাড়া এরপরে হাদিস এবং তাফসিরের উজ্জ্বল নক্ষত্র তাফসিরের জালালাইনের লেখক জামিউল হাদিসের লেখক বহু কিতাবের লেখক যার কিতাব কৌমি আলিয়া সব মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে জালালাইন ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রাহমাতুল্লাহ আলাই তিনি তার আদুয়ারুল মুন্তাসিরা ফিল আহাদিসিল মুস্তাহিরা এই কিতাবে বলেন হাদিস রাজান মিনাল জেহাদ আসগর ইলাল জেহাদ আকবর جهاد কাল আল الحافظ ابن হাজার في تسديد القول هو مشهور على الألسنة তিনি বলেন যে এইটা সম্পর্কে হাফেজ ইবনে হাজার আসকালানি বুখারীর ভাষ্যকার তিনি বলেছেন হুয়া মাশহুরুন আলাল আলসেনা এটা লোকমুখে প্রসিদ্ধ তবে অহুয়ামিন কালামে ইব্রাহিম আবি আবলা এটা আল্লাহর নবীর হাদিস না এটা ইব্রাহিম আবি আবলা নামে এক সুফিতার তৈরি করা হাদিস পড়ুন আব্দুরারুল মুনতাসির আফিল হাদিস মুস্তাহিরা প্রথম খণ্ড এগারো নম্বর পৃষ্ঠা এমনি ভাবে ইমাম হাকি ইমামের হাদিস হাকি শরীফের লিখক তিনি লিখেছেন হাদা ইসনাদুন দাঈফ এটা দুর্বল সনদে বর্ণিত আজহুদুল কাবির প্রথম খণ্ড তিনশো অষ্টাশি নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার তিনশো চুরাশি এরকম ভাবে হানাফি মাঝহাবের একজন প্রসিদ্ধ আলেম মেসকাত শরীফের মেসকাতের আরবি ব্যাখ্যা লিখেছেন যিনি এগারো খণ্ড কিতাবের লিখক মোল্লা আলী কারি তিনি তার কিতাব আছে মৌজুয়াতে কুবরা জাল হাদিসগুলো একাত্র করে যে কিতাব লিখেছেন সেইখানে তিনি লিখেছেন একশো সাতাশ পৃষ্ঠায় তিনি বলেছেন রাজানা মিনাল জাহাদিল আসগারিল আল জাহাদিল আকবর এটা লোক লোক মুখে প্রচলিত কিন্তু এটা কোনো হাদিস না ইব্রাহিম ইবনে আবি আবলা নামে এক লোক তৈরি করেছে মাউজুয়াদে কুবরার একশো সাতাইশ নাম্বার পৃষ্ঠা এমনি ভাবে তানজিমুল আস্তাত হাটহাজারি মাদ্রাসা একজন মহাদ্দিস তার লেখা কিতাব উর্দু ব্যাখ্যা মেসকাতের উর্দু ব্যাখ্যা তিনিও লিখেছেন তানজিমুল আস্তাদ প্রথম খণ্ডের উনসত্তর নম্বর পৃষ্ঠা লিখেছেন তালিকুসাবিহ ওইখানে লিখেছেন তিনি লিখে তারিকুসাবি ও তাফসির বায়জাবির উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন হা হ্যাঁ হাদিস লা আসলা লাহু এই হাদিসে কোনো ভিত্তি নেই তানজিম রাস্তা খুলে দেখুন এমনি ভাবে আল্লামা ইবনে নুহাস মাশারিউল আশওয়াক ইলা মাশারিউল উশাক এই কিতাবও লিখেছেন এই হাদিসের কোনো ভিত্তি নেই দুর্বল হাদিস এরকম বহু মহাদিসিন এমনিভাবে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ফাতাওয়ায় আজিজির একশো দুই পৃষ্ঠায় এক প্রশ্ন উত্তর বলেছেন এটা কোনো হাদিস না এটা সুফিদের কিতাব সমূহে ব্যাপকভাবে পাওয়া যায় তাদের নিকটই এ বাক্যটি হাদিসের নববী কিন্তু আসলে হাদিস না সুফিদের কাছে হাদিস কিন্তু আসলে হাদিস না স্পষ্ট করে দিয়েছেন খতিব বাগদাদি আর একজন বড় মাপের আলেম তিনিও লিখেছেন জামিউল হাদিস জালালউদ্দিন সৈয়দের রেফারেন্স দিয়ে তিন হাজার ছত্রিশ হাজার নয়শো একাষট্টি নম্বর হাদিস সেখানে বলেছেন যে এটা একটা জাল হাদিস এটা কোনো সহি হাদিস না সুফিদের তৈরি করা হাদিস ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই মাজমুয়াতুল ফাতাওয়ার এগারো নম্বর খণ্ডের একশত সাতানব্বই পৃষ্ঠা বলেছেন আম্মাল হাদিস উল্লাদি বিহি বাউদুহুম আন্নাহু কালা ফি গজওয়াতে তাবুক যে সুফিদের কিতাবে বিভিন্ন কিতাবে যে পাওয়া যায় যে আল্লাহর নবী তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় বলেছেন রজানা মিনাল জেহাদিল আসগর ইলাল জেহাদিল আকবর আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদ কলবের জেহাদে ফিরেছি বলতেছেন ফালা আসলা লাহু এটার কোনো ভিত্তি নেই এটা কোনো লা আসলা লাহু এর কোনো মূল নেই ছিন্ন মূল ছিন্নমূল বোঝেন তো ছিন্নমূল বলতে কি বোঝে আসলে যার মূল ছিন্ন যার সন্তান ছিন্নমূল এই জন্য রাস্তার চৌকাইদেরকে ছিন্নমূল বলা ঠিক না ছিন্ন মূল মানে যার মূল ছিন্ন মূল নাই এই হাদিসটা ছিন্ন মূল আস্তালাহ কোন ছিন্ন মূল আল্লাহ নবীর সঙ্গে এর সাথে কোনো যোগাযোগ নাই হাদিসটা কি ছিন্ন জাল হাদিস ভুয়া হাদিস ওয়ালাম ইয়ারবি আহাদুম মিন আহাদিল মারিফা এটাকে কোন যাদের একটু হাদিস সম্পর্কে জ্ঞান আছে তারা কেউ এটাকে হাদিস হিসেবে আখ্যায় প্রচার করে নাই আমাল তিনি বলছেন যে না বরং কুফফারদের বিরুদ্ধে জেহাদ করা হচ্ছে বড় জেহাদ বাল হুয়া আফজল মা তাতব্বা বরং মানুষ যত নফর ইবাদত করে তার মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে কোনটা জেহাদ করা মাজমুআতুল ফাতাওয়া এগারো নম্বর খণ্ডের একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা এমনি ভাবে ইমাম ইবনে হাজার কালানি জগৎ বিখ্যাত মহাদ্দিস শারেহে বুখারী বুখারীর আরবি ভাষ্যকার তিনি লিখেছেন হাদিস রাজান মিনাল জিহাদ আসগর ইলাল জিহাদ আকবার قال الحافظ ابن حجر في تسديد القول هو مشهور على الألسنة এটা লোকমুখে প্রসিদ্ধ তবে কোন হাদিস নয় হুয়া মিন কালাম ইবনে আবি আবলা ইবনে আবি আবলা নামে এক লোক তৈরি করেছে এই যুগে যুগে আবলারা হাদিস তৈরি করে করে মুসলিমদেরকে খাবলা বানিয়ে দিয়েছে এদের কাজ হচ্ছে এটা মুসলিমদেরকে গামলা বানিয়ে দাও মুসলিম এখন গামলায় ভরে ভরে খাবার খাবে পেট উঁচু করবে আর গদ্দিনাসীন হবে এই কাজে লাগিয়ে দাও আর নফের জেহাদ করো আল্লাহর নবী যেই যুদ্ধ করেছেন সেই যুদ্ধকে ছোট জেহাদ বলা আর ওনারা খেয়ে খেয়ে ঘরে বসে বসে ঘুমায় আর নাক ডাকে এটাকে বড় দেহাত বলা এটা আল্লাহ নবীর সঙ্গে বেয়াদুমি ছাড়া কিছু এরা ছোট্ট জেহাদ নফসের দেহাত বড় দেহাত একটা জাল হাদিসকে কেন্দ্র করে বুয়া হাদিসকে কেন্দ্র করে সমস্ত ওলামায় কেরাম যেটাকে হাদিস বলে কবুল করেন নাই সব ওলামায় কেরাম একমত সেই হাদিসটাকে কেন্দ্র করে মুসলিম চাপিকে কলমের জেহাদ নকশের জেহাদ আর লেখালেখির জেহাদে লাগিয়ে দাও আর যারা অস্ত্র নিয়ে জেহাদ করে জীবন দিচ্ছে তাদেরকে বলো তারা ক্ষুদ্র জেহাদ করছে ছোট জেহাদ করছে আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের সুরায় অনেকে এখন শুরু করে আমি একটা আজকে আবার ভোট পাইলাম তারা বলে কি জেহাদ ছিল ঠিকই তবে বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী বলেছেন সব কিছু রহিত করা হয়েছে এর মধ্যে জিহাদও রহিত হয়ে গেছে এটা একটা পীরের বক্তব্য যিনি আমাকে বলেছেন তিনি আজকের এই মা মসজিদে আছেন একটু পর্দার আড়ালে আছেন আর কি পীরের কাছে গেছেন পীরকে প্রশ্ন করেছেন পীর বলল যে দেখো জিহাদ কাজ একসময় ছিল কিন্তু বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলেছেন জাহিলিয়াতের সব জিনিস আর রহিত করা হলো এটাও তার মধ্যে রহিত হয়ে গেছে তার মানে জেহাদটাকে সে জাহিলিয়াতের কাহিনী বলে আখ্যায়িত করেছে কত বড় বেহাদব আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্তেও এই বিদায় হজের পরে মৃত্যুর আগ মুহূর্তে তার নিজের পালক নাতি হেব্বু রসুলিল্লাহ আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় নাতি হেব্বু রসুলিল্লাহ বলা হয়েছে তাকে সেই উসামা ইবনে জায়েদকে যুদ্ধের কমান্ডার বানিয়ে রওনা করে দিয়েছিলেন আপনারা হাদিসের সব কিতাবগুলো পড়বেন সিরাতের কিতাবগুলো পড়বেন কিন্তু আল্লাহ নবী অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওই বাহিনী যায় নাই তা অপেক্ষা করছিল আল্লাহর নবী মৃত্যুর পরে আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন সাহাবায়ে কেরাম বলেন এই মুহূর্তে অনেক সমস্যা উসামার বাহিনীকে এখন এই মুহূর্তে পাঠাবার কোনো প্রয়োজন নেই আর বকর সিদ্দিক বলেছিলেন আল্লাহর নবী মৃত্যুর আগ মুহূর্তে নিজের হাতে যেই কাফেরা তৈরি করেছেন অবশ্যই সেই কাফেরা যুদ্ধের মাধ্যমে চলে যাবে কেউ বিরত রাখতে পারবে না মদিনায় যা হওয়ার হবে আল্লাহর নবী এটা কি শেষে করেন নাই তাহলে ওই পীরকে জানিয়ে দেওয়া উচিত এহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করো না নিজেরা খেয়ে খেয়ে প্যাক মোটা করছো গদ্দি নাসিন হয়েছ নফসের জেহাদ করো আর যত মুরিদদের মধ্যে সুন্দরী নারী আছে তাদের সঙ্গে জেহাদ করো কিন্তু খবরদার আল্লাহর নবীর জেহাদকে কলঙ্কিত করবে না কোরআনের আয়াত শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা হজ 22 নাম্বার সূরার 39 এবং 40 নম্বরে বলছেন أذن الذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير আল্লাহ তারা বলছেন উদিনা অনুমতি দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে যাদেরকে হামলা করা হচ্ছে আমার তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দিলাম বেআনাহম জুলিমু তাদেরকে অত্যাচার করা হয়েছে তারা দুর্বল অস্ত্র নেই কেমনে যুদ্ধ করবে আল্লাহ তারা বলছেন আলা আল্লাহ তারা তাদের সাহায্য করার জন্য যথেষ্ট রয়েছে আল্লাহ তারা বলছেন এমনি ভাবে সৌরায় নেশা চার নাম্বার সৌরার ছিয়াত্তর নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আল্লাহ তারা বলছেন যারা মমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে তাগুতকে কায়েম করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য নেতা নেত্রীর ক্ষমতার জন্য যুদ্ধ করে কারা যুদ্ধ করে والذين كفروا যারা কাফের ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত তাগুতের রাস্তায় যুদ্ধ করে এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান শয়তানের ওলিদের সাথে লড়াই করো যুদ্ধ করো কাদের সঙ্গে বোঝেন আউলিয়া কয় রকম আউলিয়া দুই রকম কয় রকম আউলিয়া ঠিকই আছে এক প্রকার হচ্ছে আল্লাহর আউলিয়া আর এক প্রকার শয়তানের আউলিয়া কার আউলিয়া এটা এই সুরায় আছে সুরায় নেসার ছিয়াত্তর নম্বর আর দেখবেন আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া আর শৈতান শয়তানের আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করো ইন্না কাইদা শাইতান কানা দাঈফা নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল শয়তানের যত বড় শক্তি তোমরা মনে করো শয়তানের যত কৌশল আছে যদি মমিন তোমরা দাঁড়াতে পারো ওদের সমস্ত কৌশলকে সমস্ত শক্তিকে মাকড়সার মতো ছিন্ন ভিন্ন করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন সাহায্য করবেন কে এই জন্য মুসলিম জাতিকে মনে রাখতে হবে আল্লাহ তালা বলছেন আইমাতুল শৈতান আউলিয়াউল শৈতানদেরকে আগে ধরো কোরআনের সুরায় তবা নয় নম্বর সুরার বারো নম্বর তেরো নম্বর বলছেন ফাকাতিলু আইমাতাল কুফর কুফুরের ইমামদেরকে ধরো আইমাতাল কুফুরের ইমাম লিডার ওদেরকে আগে ধরো বোঝা গেল যদি কোনো সময় সরাসরি যুদ্ধ করা সম্ভব না হয় তাহলে কুফুরের লিডারদেরকে আগে খতম করতে বলেছে যুদ্ধ করো লড়াই করো কার বিরুদ্ধে আইমাতাল কুফুর সোরায় তো আবার বারো তেরো ভালো করে পড়বা এমনি ভাবে এরপরে আল্লাহ তারা প্রশ্ন করেছেন আতাকশাও হুম তোমরা কি ওদেরকে ভয় পাও আল্লাহ প্রশ্ন করেছেন ফাল্লাহু আল্লাহ কি বেশি ভয় করা উচিত যদি মমিন হয়ে থাকো আল্লাহ বলছেন কি ওদেরকে ভয় করো না আউলি আইনমাতুল কুফর কাফেরদের লিডার বুশ ওবামা যেই হোক না কেন আইনমাতাল কুফুর কাফের লিডারদেরকে এর সাথে যুদ্ধ করো ওদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমরা কি ওদেরকে ভয় পাচ্ছ ওদের জনশক্তি ওদের সমর্থন ওদের অস্ত্র ওদের সবকে থেকে ভয় পাচ্ছ আ আদাকশ না হুম ওদের ভয় করছো আল্লাহ তারা বলছেন ভয় করো না আল্লাহকে ভয় করে ইনকুন্তম মমিন যদি কেউ হয়ে থাকো ভাইরা আমার এমনি ভাবে আল্লাহ সুবাহ কোরআনের সুরায় বাকারার একশত নব্বই নম্বরে বলেছেন অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো লড়াই করো কেতাল করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ওয়ালা সীমা লঙ্ঘন করো না ইন্নাল্লাহ লা আল্লাহ তারা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না যুদ্ধ করে যাও যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে দ্বিতীয় পর্যায়েটা আসলো প্রথম দিকে ছিল অনুমতি চারটা স্তর গেছে প্রথম স্তরে আল্লাহ তারা জিহাদ করার জন্য যুদ্ধ করার হুকুম দেন নাই অনুমতিও দেন নাই মক্কার জীবনে সেজন্য বেলালকে মারা হয়েছে যুদ্ধ করা হয় নাই দ্বিতীয় পর্যায়ে অনুমতি দেওয়া হয়েছে যেটা সুরায় হজের উনত্রিশ নাম্বার থেকে বলা হলো এরপরে ফরজ করা হয়েছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যারা যুদ্ধ করে সাধারণের বিরুদ্ধে না এটা আছে সুরায় তহবার বারো নম্বর আছে এবং একশো নয় নব্বই নম্বর নব্বই নম্বর সুর কারার এরপরে আল্লাহ সুবাহ আমভাবে যুদ্ধের হুকুম দিয়েছেন যেখানে কাফের মোশরেক বিজয়ী থাকবে আল্লাহর জমিনে যেখানে শিরিক থাকবে শিরিক বিজয়ী থাকবে যেখানে গণতন্ত্র বিজয়ী থাকবে কুবুর বিজয়ী থাকবে সেখানে যুদ্ধ চালিয়ে যাও এবারে শুনুন করেন আয়াত নাজিল হয়ে গেছে আর এক ধারার আয়াত চার নম্বর ধারার আয়াত আল্লাহ তারা বলছেন সুরা বাকারার দুইশো চৌচল্লিশ নম্বর আয়াতে অকাতিলু ফি তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো ওয়ালামু আন্নাল্লাহ সামিউন আলিম জেনে রাখো আল্লাহ তারা সব শুনেন সব জানেন এমনি ভাবে সুরায় তবা নয় নম্বর সুরার ছত্রিশ নামাজে বলেছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান তোমরা কাফেরদের বিরুদ্ধে সমষ্টিগত ভাবে সামগ্রিক যুদ্ধ করো কামা ইউকাতিলুনাকুম কাফা যেমনি ভাবে তারা সমস্ত শক্তি দিয়ে সামগ্রিকভাবে যুদ্ধ করছে তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো এমনি ভাবে যদি কেউ না থাকে তাহলে বলা হয়েছে সোরায় নেসার চুরাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ফকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় কেতাল করো যুদ্ধ করো লা তুকাল্লাফু ইল্লা নাফসাক যদি তোমার সঙ্গে কেউ না থাকে তুমি একাই চালিয়ে যাও ওয়াহারিদিল মুমিনিন মুমিনদেরকে উৎসাহিত করো উত্তেজিত করো উদ্বুদ্ধ করো যুদ্ধ করার জন্য নাকি ঠান্ডা করো আল্লাহ তাআলা বলেন ওয়াহারিদিল মুমিনিন মমিনদেরকে উত্তেজিত করো উদ্বুদ্ধ করো জাহাদের জন্য তাদেরকে প্রস্তুত করো আর একদল লোকেরা যে সমস্ত লোকেরা যুদ্ধ করছে জাহাজ করছে তাদেরকে নিরস্ত করার জন্য তাদেরকে ময়দান থেকে ভাগানোর জন্য তাদেরকে নিরস্ত করার জন্য দুর্বল করার জন্য তাদের সব চেষ্টা ব্যয় করছে আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবাহ বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন কেন এটা হচ্ছে সুরায় কারার দুইশো ষোলো নম্বর আয়াত পড়ুন আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কেতাল ও হকুরহুল্লাকুম তোমাদের উপরে কেতাল ফরজ করা হয়েছে যুদ্ধ করা ফরজ করা হয়েছে অহুয়া কুরহুল্লাকুম এটা তোমাদের কাছে অপছন্দনীয় ভালো লাগে না কারণ কারণ এটা করতে গেলে জীবন যাওয়ার আশঙ্কা আছে অহুয়া কুরহুল্লাকুম কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন আসা আন্তাকরাহু শাইআন হুয়া খায়রুল লাকুম কিন্তু হতে পারে তোমরা এমন একটা জিনিসকে পছন্দ করছো যা তোমাদের জন্য মঙ্গল আর হতে পারে তোমরা এমন একটা জিনিসকে পছন্দ করছো অহুয়া সারুল্লাকুম যেটা তোমাদের জন্য অমঙ্গল এই জন্য আমাদেরকে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ আলম আংতুম আল্লাহ জানেন তোমরা জানো না সুরায় বাকারার দুইশো ষোলো নম্বর আয়াত আল্লাহ সুবাহ এমনি ভাবে একদল লোক সম্পর্কে জানিয়ে দিয়েছেন তারা আগে বলতো আমাদের উপরে যুদ্ধ করার হুকুম দেওয়া হোক আমাদেরকে জেহাদ করার জন্য হুকুম দেওয়া হোক আল্লাহ বলতেন ফালাম্মা কুতিবা হুমুল কেতালু যখন তাদের উপরে কেতাল ফরজ করা হলো যুদ্ধ করা ফরজ করা হলো ইজা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কা খাশিয়াতিল্লাহ ওয়া খাশিয়া তখন তাদের মধ্যে একদল মানুষ ওই কাফেরদেরকে মুসলেকদেরকে মোরতাবদেরকে এমন ভাবে ভয় করতে লাগলো যেমন ভাবে ভয় করা দরকার ছিল কাকে বরং তার চেয়ে বেশি ভয় করতে লাগলো আর বলতে লাগলো কি অকল রব্বানা আলিমা কেতাবতা আলাইনাল কেতাল আল্লাহ তুমি কেন যুদ্ধ করা ফরজ করলা লাউলা খারতানা আদালিন করিব আমাদের একটু সময় দিলে না কেন যুদ্ধ ফরজ করলা কি জন্য সুরায় নেশার সাতাত্তর নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা বলছেন সৌরায় আহজাবের পঁচিশ নম্বর আয়াত ইয়া হে নবী হাসবুকাল্লাহু ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন আপনি আল্লাহ রাস্তায় যুদ্ধ করুন আপনার জন্য আপনি আল্লাহ রাস্তায় আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং মমিন রাজা তারা যথেষ্ট আপনার জন্য কে যথেষ্ট হাসবুকাল্লাহু ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন আল্লাহ যথেষ্ট এবং আপনার সঙ্গে মমিনদের যারা তারাই যথেষ্ট এমনি ভাবে আল্লাহ সুবাহ নিজেও বলেছেন যে আমিও যুদ্ধ করি কেমনে সুরান ফালের সতেরো নম্বর আয়াত করুন আঠারো নম্বর আয়াত করুন আল্লাহ তালা বলছেন বদর যুদ্ধে যখন আবু জাহেলরা নিহত হল আল্লাহ তালা সেই প্রসঙ্গে বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম তোমরা তো তাদেরকে হত্যা করো না এবং আল্লাহ নিজে হত্যা করেছেন কে হত্যা করেছেন কে হত্যা করেছেন আরবি যদি না জানো শিখতে আসো বয়স্কদের জন্য আরবি মাদ্রাসা খুলেছি খবরদার স্কুল কলেজে পড়েছ আরবি জানো না তোমাকে আমি ওজোর হিসাবে গ্রহণ করছি শিক্ষার সুযোগ করে নিয়েছি আসো মারে কাজুল উলুমার ইসলামিয়াতে বয়স্কদের জন্য আরবি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে কিন্তু যদি শিখতে না আসো আরবি না জানো তাহলে জেনে রাখো কামতের মাঠে আল্লাহর দরবারে কোরআন বিকৃতির জন্য তোমাদেরকে অভিযুক্ত করা হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা কি বলছেন শুনুন আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম হে মুসলিম জাতি তোমরা বদরের যুদ্ধে ওই কুফফাদেরকে হত্যা করো নাই আল্লাহ স্বয়ং নিজে ওদেরকে হত্যা করেছেন কে হত্যা করেছেন কতালা মানে কি হত্যা করেছেন ওলা কিন্নাল্লাহ কে হত্যা করেছেন খালি এটা না আল্লাহ আরো বলেছেন আল্লাহ তালা বলছেন কাফাল্লাহুল মুমিনিনা কিতাল মমিনদের জন্য আল্লাহ যথেষ্ট যুদ্ধ করার জন্য কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট সুরায়ে আহজাব তেত্রিশ নাম্বার সুরার পঁচিশ নম্বর আল্লাহ বলছেন মমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ একাই যথেষ্ট কে যথেষ্ট আল্লাহর শক্তি বড় না আমেরিকা শক্তি বড় আল্লাহর শক্তি বড় না ব্রিটেনের শক্তি বড় আল্লাহর শক্তি বড় না দুনিয়ার সমস্ত কাছাদের শক্তি বড় জাতিসংঘ নেটো যত কাফের মুশরিক রয়েছে আল্লাহ তারা বলছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল মুমিনদের জন্য মমিনদের পক্ষে যুদ্ধ করার জন্য এক আল্লাহ যথেষ্ট রয়েছে তারা কোরআনকে বিশ্বাস করে আল্লাহর শক্তিকে যারা বিশ্বাস করে তাদের জন্য জায়েজ নাই কোন কাফেরদের শক্তি দেখে ভয় পাওয়া কোন মুসলিম জাতিকে যুদ্ধ থেকে বিরত রাখা ভাইরা আমার এই লোকগুলোর মধ্যে রোগ আছে রোগ মোনাফিকি রোগ আল্লাহ তালা বলছেন ফাইদা উমজিলাত সৌরাতুন মহাকামাতুন অজুকিরা ফিহাল কেতাল যখন কোন সুস্পষ্ট আয়াত নাজিল হয় এবং তার মধ্যে যুদ্ধের বিধান থাকে কিসের বিধান থাকে আপনি দেখবেন ওই সমস্ত লোকদেরকে যাদের মনের মধ্যে রোগ আছে রোগ মৃত্যু যখন তার সামনে আসে বেউসে পড়ে সেই সময় যেরকম তাকায় ভীত চোখে সেই রকম আপনাদেরকে তাকাইবে কোরআন কি সুন্দর করে চরিত্র তুলে ধরেছে বাস্তব চিত্র তুলে ধরেছে ওইদা আয়াত আবার শুনুন কি সুন্দর আয়াত ফাইদা উংজিরাত সুরাতুন মুহকামাতুন যখন কোন সুরা নাজল হয় সুস্পষ্ট বিধান সম্বলিত অজুকিরা ফিহাল কেতালু এবং ওই চূড়ার মধ্যে কেতালের বিধান থাকে কি থাকে যুদ্ধের আয়াত থাকে তখন যাদের মনের মধ্যে রোগ আছে রোগ এই লোকগুলোকে দেখবা ইলাইকা তোমার দিকে তাকাবে কিরকম তাকাবে নজরাল মাকসি আলহিমাল মাউথ মরণ রুগী যেরকম চোখ বড় বড় করে তাকায় সেরকম ভয়ে একদম তাকাবে সুরায় মোহাম্মদ এ কোন আয়াত কোন সুরায় আয়াত আমাদের নবীর নামে একটা সুরা আছে সুরায় মোহাম্মদ এই সুরা সাতচল্লিশ নাম্বার সুরা বিশ নাম্বার একটা পড়বেন কি সুন্দরভাবে এই জিনের রুগীদের চিত্র তুলে ধরা হয়েছে এরা জিনের রুগী আমি আগে ব্যাখ্যা দিয়েছি মনে রাখতে হবে কেমন পর্যন্ত একটা দল থাকবে যারা যুদ্ধ করবে হাদিসগুলো অনেক হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজালু তায়ফাতুম উম্মতি ইউকাতিলুন আলাল হককে কেয়ামত পর্যন্ত একটা উন্মতের একটা গ্রুপ থাকবে যারা আল্লাহর পক্ষে দিনের পক্ষে যুদ্ধ করবে লাইয়াদুর রহমান খাজালাহম তাদের কোন মান খালাফাহম হাত্তা তাতিয়াহুম সা কেয়ামত আসা পর্যন্ত তারা যুদ্ধ করবে তাদের কেউ ক্ষতি করতে পারবে না মুসলিম শরীফের চারশো বারো মুসলিম শরীফের পাঁচ হাজার তেষট্টি হাদিসটা দুই জায়গায় আছে এর হাদিসটা আছে মুসলিমের পাঁচ হাজার ছেষট্টি নম্বর হাদিস হাদিসটা আবু দাউদের চব্বিশ হাজার দুই হাজার চারশো ছিয়াশি নম্বর হাদিস এভাবে বহু জায়গায় আছে আল্লাহ সুবহান এই কোরআনের মধ্যে আহ্বান করেছেন যেভাবে তোমাদের আহ্বান আক্রমণ করা হচ্ছে চতুর্দিকে নির্যাতন করা হচ্ছে আল্লাহ আহ্বান করছেন সুরায় নেশা চার নম্বর সুরার পঁচাত্তর নম্বর আয়াতে ওয়ামালেকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওহে মুসলিমরা ওহে মমিন যারা দাবি করছো কোরআনকে যারা মানো ভালো করে শুনো কোরআন তোমাদেরকে আহ্বান করছে আল্লাহ তারা আহ্বান করছেন তোমাদের কি হলো আল্লাহর রাস্তা যুদ্ধ করছো না মুস্তাদা আফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান অথচ অসহায় পুরুষেরা অসহায় নারীরা অসহায় শিশুরা জালিম অধ্যুষিত জালেমদের হাত থেকে বাঁচাও অজাহাল্লানা মিল্লাদুনকে ওয়ালিয়া তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে অলি পাঠাও নেতা পাঠাও সাহায্যকারী পাঠাও অজাহাল্লানা মিল্লাদুনকে নাসিরা তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও সুরায় নেশা চার নম্বর সুরার পঁচাত্তর নম্বর আয়াত এ আহ্বানে সারা দিবে কে মমিনদের কি দিতে হবে তারপরে আল্লাহ ফেরেস্তা পাঠাবেন এই আহ্বানে সারা দিয়ে যারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন সুরায় সফ একষট্টি নম্বর সুরার চার নম্বর আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যেন সীসা গলানো প্রাচীরের মতো কান্না কান্নাহম মুনিয়ান সীসা গলানো প্রাচীরের ন্যায় যারা আল্লাহ রাস্তায় অটল থেকে যুদ্ধ করে আল্লাহ তারা সেই লোকগুলোকে ভালোবাসেন পছন্দ করেন দুনিয়ার কুফাররা তাদেরকে টেরোরিস্ট বলে জঙ্গিবাদী বলে আর আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি আমরা কি আল্লাহটা মানবো না কোনো মৌলবীর ব্যাখ্যা মানবো সুতরাং কোনো মৌলবীর ব্যাখ্যা মানা যাবে না এগুলো কুফফারদের প্রলোগান কুফফাররা মুজাহিদিনদেরকে বলে টেরোরিস্ট কুফফাররা মুজাহিদিনদেরকে বলে জঙ্গিবাদী আর সেই কুফফারদের স্লোগানকে বাস্তবায়ন করার জন্য এই সমস্ত বইগুলো লেখা হয়েছে কুফফাদের খুশি করার জন্য কি সুন্দর লিখেছে ইসলামের নামে জঙ্গিবাদ কে বড় লাভবান এরপরে ইসলাম আন্তর্জাতিক সন্ত্রাস অবশ্য এই বইটা যে লিখেছে ইসলাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এই বইটা যিনি লিখেছেন কুফফাদেরকে বহুভাবে চেষ্টা করেছেন খুশি করার জন্য কুফফাররা খুশি হতে পারে না এখন তাকে সেই এই হত্যা ধর্ষণ মুক্ত মুখের কারণে জেলে ঢুকে তাকে ফাঁসি দেওয়ার জন্য চিন্তা করতেছে রক্ষা হয় নাই লেখক এখনো ঠিক পান নাই কেউ একটা বড় দলের আমির যাই হোক ভাইরা আমার আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে আল্লাহর রাসুলাম যে পথে গিয়েছেন যে পথে কাজ করেছেন আমাদেরকে সেই একই পথে কাজ করতে হবে এটা ছাড়া পরকালেও মুক্তি দুনিয়া তো মার খেতে হবে আখেরে তো মার খেতে হবে কোরআনে আল্লাহ তালা বলছেন সুরায় বাকারার দুইশো চোদ্দ নম্বর আয়াতে আম হাসিব তুমান তাদুখুল জান্নাহ তোমরা কি মনে করেছ জান্নাতে এমনি প্রবেশ করবে আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত এবং ভূমিকম্প শত্রু এমন হামলা করেছে মনে হয় ভূমিকম্পের মতো সব প্রস্তাব করে ফেলবে এমনকি স্বয়ং আল্লাহর রসুল এবং তার সাথীগুণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কবে আসবে এরপরে আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ ইন্না নাসরুল্লাহ করিব জেনে আল্লাহ সাহায্য খুব কাছি আছে তোমরা ময়দানে নামে আল্লাহ সাহায্য করবেন সাহায্য করার মালিককে এজন্য মনে করতে হবে আল্লাহ তারা বলছেন তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় নামো তখন একেবারে জমিন একেবারে সাগরের মতো দিয়ে দাঁড়িয়ে থাকো কোরআনের সুরায় তবা নয় নাম্বার সুরার আটত্রিশ এবং উনচল্লিশ নাম্বার পড়ুন আল্লাহ বলছেন আমানু হে ইমানদারগণ মা তোমাদের কি হলো ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি যখন তোমাদেরকে বলা হয় আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়ো ইসাকাল তুমি আরদে জমিনের সাথে তোমরা জকড়িয়ে ধরো জড়িয়ে থাকো মাটি কামড়িয়ে ধরো ব্যাপারটা কি আরবি তুমবিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা তাহলে কি তোমরা আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনটা কি পছন্দ করেছো এবার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াত দুনিয়া ফিল আখিরাতিল্লা কালিল জেনে রাখো দুনিয়ার জীবনটা দুনিয়ার সমস্ত চাকচিক্য আখেরাতের মোকাবেলায় কিছুই না সামান্য কিছু এরপরে বলছে ফেরু যদি তোমরা বের না হও আলিমা আল্লাহ তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন মর্মন্তুক শাস্তি দিবেন অয়াস্তাব্দিল কৌমান গায়রাকুম এরপরে তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করতে করবেন ওয়ালা তাদুর রুহ শাইআ তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না সোরায় তহবার নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ তালা বলছেন খেপা কালা তুমি হালকা হও ভারী হও বুড়ো হও যুবক হও অস্ত্র থাকুক বা না থাকুক যে অবস্থা আছে খেপা কালা আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো সর্বাবস্থায় কে বলেছেন হুকুম দিয়েছেন কে সোরায় তহবার একচল্লিশ নম্বর আয়াত এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল সাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে যার আগের পিঠে সমস্ত গুণা ক্ষমা করা হয়েছিল তিনি কি বলছেন শুনুন তিনি বলছেন ওয়াল্লাদি নাফসি বিয়াদিহি ওই আল্লাহর কথম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন লাউলা আন্না রিজালাম আমিনাল মুমিনিনা লা তাতিবু আনফুসুহুম আন ইয়াতাখাল্লাফু আননি যদি মুমিনদের মধ্যে একদল মানুষ এরকম না থাকতো যারা আমার পিছনে থেকে যাক এটা তারা চায় না আবার ওলা আজিদু মা আহমিলুহুম তাদেরকে আমি সঙ্গে নিয়ে যাব এমন কিছু পাই না এই সমস্যা যদি না থাকতো মা তাখাল্লাফতু আন সারিয়াতিন তাকযুফি সাবিলিল্লাহ তাহলে আল্লাহর রাস্তায় যতগুলো যুদ্ধ হচ্ছে কোন যুদ্ধ থেকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পিছনে থাকতাম না এরপরে বলছেন ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন আমার ইচ্ছে হয় আমার মনে চায় আন্নি উক্তলফি সাবিল্লাহ আল্লাহ রাস্তায় নিহত হই সুম্মা উহাইয়া আবার জীবিত হই সুম্মা উক্তাল আবার নিহত হই সুম্মা উহাইয়া আবার জীবিত হই সুম্মা উক্তাল আবার নিহত হই সুম্মা উহাইয়া আবার জীবিত হই সুম্মা উক্তাল আবার নিহত হই কয়বার বললেন হাদিসটা দেখবেন বুখারীর ছয় হাজার সাতশো সাতানব্বই এবং ছয় হাজার দুইশো ছাব্বিশ নম্বর হাদিস সহি মুসলিমের চার হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিস নাসাই শরীফের তিন হাজার আটানব্বই নম্বর হাদিস পরিষ্কার হয়ে গেল কোন মমিন যদি জীবনে যুদ্ধ না করে বা যুদ্ধের স্পৃহ না রাখে সে ব্যক্তি মুনাফিক সে ব্যক্তি কি আল্লাহ রসুল বলেছেন মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক যেই ব্যক্তি মরল অথচ সে কখনো যুদ্ধ করে নাই অথবা যুদ্ধের ইচ্ছাও মনে রাখে নাই সে ব্যক্তি মুনাফিকের একটা বড় অংশ নিয়ে মৃত্যুবরণ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব বিষয় থেকে বাঁচার তৌফিক দান করে আমিন কোরআন এবং সুন্নার সহি বিষয়গুলিকে মানার তৌফিক দিন আমিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য জান মাল দিয়ে আল্লাহর রসুলের মতো যুদ্ধ করা জেহাদ করা কেতাল করার তৌফিক দান করুন আমিন শয়তানের হামলা থেকে বাঁচার উপায়ে লেকচার দেওয়ার কথা ছিল আজকে এই লেকচারটা জুমার পরে হবে ইনশাল্লাহ সবাই থাকবেন গুরুত্বপূর্ণ আলোচনা হবে এটা যেটা জুমায় দেওয়ার কথা ছিল যেহেতু এই বিষয়টা অনেক লম্বা হয়ে যাচ্ছে সেজন্য এটা জুমার পরে হবে আমরা জুমার পরে সবাই থাকবো শয়তানের হামলা থেকে বাঁচার উপায় কি একটা তো বলেই দেওয়া হলো বড় হামলা থেকে বাঁচার উপায় হচ্ছে মুসলিম জাতিকে আবার সেই সাহাবাহিক রামদের মতো যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া যুদ্ধের জন্য তৈরি হওয়া আর এমনি ছোটখাটো শয়তান থেকে বাঁচার উপায়গুলো জুমার পরে বলা হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার বাংলা করার তফিক দান করুন আমি